সুরা আল কাউসার বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে হে নবী আমি তোমাকে কাউসার দান করিয়াছি অতএব তুমি শিও রবের জন্যই নামাজ আদায় করো এবং কুরবানি দাও তোমার শত্রুই প্রকৃত শিকড় কাটা নির্মূল